কেন নিজে কিছু করছো না ভাই নিজের পায়ে দাঁড়াও সবাই কেন নিজে কিছু করছো না ভাই নিজের পায়ে দাঁড়াও সবাই কেন নিজে কিছু করছো না ভাই নিজের পায়ে দাঁড়াও সবাই দিন কি এভাবেই যাবে বন্ধু দিন কি এভাবেই যাবে দিন কি এভাবেই যাবে বন্ধু দিন কি এভাবেই যাবে পরের ভরসা করে আর কতদিন সময় কাটিয়ে দিবে ভায়াপ্পা বন্ধু বলো আর যাই বলো না বড়ই কঠিন কলে চুপা জামানা ভায়াপ্পা বন্ধু বলো আর যাই বলো না বড়ই কঠিন কলে চুপা জামানা ভায়া বন্ধু বলো আর জয় বলো না বলো কঠিন কোলে যুগবা জামানা এক মুঠো ডাল ভাতের খানো এক বেলা থাকার জায়গা না বিপদে পড়িলে না পায় এক কড়ি কানা মহাব্বা বন্ধু বলো হর যাই বলো না বড়ই কঠিন কলে যুব্বা জামানা বায়াব্বা বন্ধু বলো হর যাই বলো না বড়ই কঠিন কলে যুব্বা জামানা বায়াব্বা বন্ধু বলো হর যাই না কেন পরের সেরা জেগে পরের কাঁধে ভরে দিতে চাও কেন পরের সেরা জেগে পরের কাঁধে ভরে দিতে চাও কেন পরের সেরা জেগে পরের কাঁধে ভরে দিতে চাও দিন কিভাবে যাবে বন্ধু দিন কিভাবে যাবে দিন কিভাবে যাবে ভরসা করে আর কত দিন সময় কাটিয়ে দিবে বায়াপ্পা বন্ধু বলো আর যাই বলো না বড়ই কঠিন কলে যুগবা জামানা বায়াপ্পা বন্ধু বলো আর যাই বলো না বড়ই কঠিন কলে যুগবা জামানা বাবা বন্ধু বলো আর যাই বলো না বড় কঠিন যুগ জামানা কেন গত ভুলে গিয়ে শোনা নতুন করে কেন বাঁচবে না কেন গত ভুলে গিয়ে শোনা নতুন করে কেন বাঁচবে না কেন গত ভুলে গিয়ে শোনা নতুন করে কেন বাঁচবে না দিন কি এভাবেই যাবে বন্ধু দিন কি এভাবেই যাবে দিন কি এভাবেই যাবে বন্ধু দিন কি এভাবেই যাবে পরের ভরসা করে আর কত দিন সময় কাটিয়ে দিবে ভায়াপ্পা বন্ধু বলো আর যাই বলো না বড়ই কঠিন কলে জুপা জামানা রব্বা বন্ধু বলো আর যাই বলো না বড়ই কঠিন কলি যুগ বাজামানা বায়াব্বা বন্ধু বলো আর যাই আর জায়গা না বিপদে পড়িলে না পায় করি কারা বন্ধু বল আর যাইবা না বড়ই কঠিন করে জুব্বা জামানা বাবা বন্ধু বলো আর যাইবা না বড় যুগ বাজাবানা বায়াবা বন্ধু বলো আর যাই বলো না বড়ই কঠিন এই কলি যুগ বাজাবানা বিপিএস হোফাজুল কোরআন মাদ্রাসা Laksam Comilla zero one eight two nine two three one two zero one Facebook dot com slash BPS ASG